কার গানে ভেসে যায় সুর ফুরান কার নামে ছুঁয়ে যায় দয়ায় ফুরন কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কার গানে ভেসে যায় সুর ফুরান কার নামে ছুঁয়ে যায় দয়ায় ফুরন কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান পাখিদের কানে গানে ভেসে যায় সুর কার নামে অবলীলা দূর বহু দূর পাখিদের কানে গানে ভেসে যায় সুর কার নামে অবলীলা দূর বহুদূর কার নামে ছুটে যায় নদী কলতা কার নামে ছুটে যায় নদী কলতান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কার গানে ভেসে যায় সুর ফুরান কার নামে ছুঁয়ে যায় দয়ায় ফুরান কার গানে ভেসে যায় সুর ফুরান কার নামে ছুঁয়ে যায় দয়ায় ফুরান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান গো কোন সে মহান আকাশে মিটি মিটি শুভ্র তারা পাহাড় ভেঙে ঝরে না ধারা আকাশে মিটি মিটি শুভ্র তারা পাহাড় ভেঙে ঝরে ঝর্ণা ধারা কার দয়া সবখানে সদা বহুমান কার দয়া সবখানে সদা বহমান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কার গানে ভেসে যায় সুর ফুরান কার নামে ছুঁয়ে যায় দয়ায় ফুরান কার গানে ভেসে যায় সুর ফুরান কার নামে ছুঁয়ে যায় দয়ায় ফুরন কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো কোন সে মহান কোন সে মহান ও গো আল্লাহ মহান